কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে যখন ছোট ছিলাম তখন জানতাম যে কলকাতার আর এক নাম সিটি অফ প্যালেসেস চৌরঙ্গির ওপর একের পর এক প্রাসাদের মতো বাড়ি থেকেই নাকি এই নামটা হয় কিন্তু কলকাতার প্রথম তিনতলা বাড়ি কোনটা সেটা জানেন কি রিমাইন্ড হোক তাহলে back to seventeen fifty six সেই যে বছর সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেন আক্রমণে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায় কলকাতার প্রথম অ্যাংলিকান চার্চ সেন্ট অ্যান্স লাল দিঘির উত্তর দিকে ছিল সেন্ট অ্যান্স চার্চ যুদ্ধর পরে কিন্তু নতুন চার্চ সেখানে তৈরি করা হলো না বরং তার জায়গায় ডিসাইড করা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা জুনিয়র ক্লার্ক যাদের বলা হতো রাইটার তাদের একটি থাকার জায়গা তৈরি করা হবে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কতটা কিপটে তার অনেক উদাহরণের মধ্যে একটা হচ্ছে এই যে তারা তাদের জুনিয়র ক্লার্কদের এত কম মাইনে দিত যে ওই টাকায় কলকাতায় বাড়ি ভাড়া করে থাকতে হলে খাওয়ার পয়সা থাকবে না তো বেশ রাইটারদের জন্য বাড়ি বানানো হবে কিন্তু বাড়িটা বানাবেন কে মিস্টিরিয়াস এক ভদ্রলোক মিস্টিরিয়াস বলছি কারণ ভদ্রলোকের ব্যাপারে বিশেষ কোনো তথ্য কোথাওই নেই তবে এটা ঠিক যে তিনি খুব বড় আর্কিটেক্ট মোটেই না এবং তিনি কলকাতায় এসেছিলেন কার্পেন্টার মানে ছুতোর মিস্ত্রিদের ট্রেনিং দিতে যাতে ভারতীয় মিস্ত্রিরা ঠিকঠাকভাবে ইউরোপিয়ান কায়দার ফার্নিচার তৈরি করতে পারে তার নাম Thomas L Y O N সবাই উচ্চারণ করে লায়ন কিন্তু উচ্চারণ বোধ হয় লিওন টমাস লিওন তৈরি করলেন বিশাল বড় একটা বাড়ি যার অ্যাবসলিউটলি কোনো আর্কিটেকচারাল বৈশিষ্ট্য নেই ফ্রিতে থাকতে দেওয়া হবে বাড়ি আবার সাজানোর কি দরকার বড় বিল্ডিং ভেতরে উনিশটা ফ্ল্যাট ব্যাস জব ডান এবার যদি আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করি তাহলে আপনাকে বোঝাতে সুবিধা হবে আপনার পরিচিত এই বাড়িটা কিভাবে আস্তে আস্তে পাল্টেছে আঠেরোশো সাল নাগাদ কলেজ অফ ফোর্ট উইলিয়াম চলে আসে রাইটার্স এর ভেতরে ছাত্রদের এই ফাঁসি টাসি পড়ানো হবে আর কি তার জন্য একটা হোস্টেল আর একটা এক্সাম হল তৈরি হয় তার তিরিশ বছর পরে কলেজ বাড়ি ছেড়ে দেয় এবং রাইটার্স বিল্ডিং এবার হয়ে যায় দোকান আর মালের গুদাম কল্পনা করুন আরো চল্লিশ বছর পরে প্রবল পরাক্রান্ত ব্রিটিশ সরকার ঠিক করে যে সদর স্ট্রিট আর এদিকে ওদিকে ছেটিয়ে বেঙ্গল সেক্রেটারিয়েটের যে সমস্ত অফিস আছে সব কটাকে একসঙ্গে রাইটার্স কাজে নিয়ে আসা হবে আঠেরোশো বিরাশি নাগাদ এই কাজটা ফাইনালি হয় বিল্ডিং এর সাইজ বাড়াতে তেরোটা নতুন ব্লক তৈরি করা হয় এবং রাইটার্স এর আজকের এই যে পরিচিত লুকটা মানে সামনে থাম ছাদের ওপর মূর্তি এই সমস্ত বসানো হয় রাইটার্স এর মেন গেটের ওপর আজও দেখবেন হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন রোমান দেবী মিনার্ভা উনিশশো সালের আটই ডিসেম্বর এই রাইটার্স আক্রমণ করেন বিনয় বসু এবং বাদল ও দীনেশ গুপ্ত তাদের লক্ষ্য ছিলেন inspector general of police colonel N S Simpson তাকে হত্যা করার পর পুলিশের সঙ্গে এই রাইটার্সের করিডোরে চলে বিনয় বাদল দীনেশের গুলির যুদ্ধ তাদের নামে আজ ডালহাউজি স্কোয়ার বিবিডি বাঘ তবে টমাস লিওনের নাম পুরোপুরি মুছে যায়নি তার তৈরি করা বাড়ি যত সাদামাটাই হোক সেটা কলকাতার প্রথম তিনতলা বাড়ি আফটার অল বিল্ডিং এর পেছনের রাস্তাটির আজও নাম লিওনস রেঞ্জ রোববার সকালে সেখানে গেলে উৎকৃষ্ট মানের ব্রেকফাস্ট পাবেন malai toast cheese and chilli toast corn toast আহা হা হা হা যদিও এই মুহূর্তে রেনোভেশনের কাজ চলছে তবে শুনেছি রাইটার্স এ নাকি সাহেব ভূত দেখা যায় এও শুনেছি যে রাইটার্স এর ভেতরে নাকি সুইমিং পুল তৈরি করা হচ্ছে কিন্তু ইন্ডিয়ান নেটিভদের সাঁতার কাটতে দেখলে সাহেব সাহেব ভূতের যে কি রিয়াকশন হবে তা বলতে পারবো না কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আরও শুনতে এবং আরও জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে radio Mirchi dot com slash Kolkata অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে Facebook dot com slash Mirchi Deep